আবদুল্লাহ ইবনু উমর আদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত ইয়াহুদিরা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এর খেদমতে এসে বলল তাদের একজন পুরুষ ও একজন মহিলা ব্যবিচার করেছে নাবি সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন প্রস্তর নিক্ষেপে হত্যা করা সম্পর্কে তাওরাতে কি বিধান পেয়েছ তারা বলল আমরা এদেরকে অপমানিত করব এবং তাদের বেত্রাঘাত করা হবে আবদুল্লাহ ইবনু সাল্লাম রদিল্লাহ তাল্লাহ্ন বললেন তোমরা মিথ্যা বলছ তাওরাতে প্রস্তর নিক্ষেপে হত্যার বিধান রয়েছে তারা তাওরাত নিয়ে এসে বাহির করল এবং প্রস্তর হত্যা করা সম্পর্কেও আয়াতের উপর হাত রেখে তার আগের ও পরের আয়াতগুলি পাঠ করল আবদুল্লাহ ইবনু সালাম রদিল্লাহ তালাহু বললেন তোমার হাত সরাও সে হাত সরালো তখন দেখা গেল প্রস্তর নিক্ষেপে হত্যা করার আয়াত আছে তখন ইয়াহুদিরা বলল হে মোহাম্মদ তিনি সত্যই বলেছেন তাওরাতে প্রস্তর নিক্ষেপে হত্যার আয়াতই আছে তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম প্রস্তর নিক্ষেপে দুজনকে হত্যা করার নির্দেশ দিলেন আবদুল্লাহ রদিল্লাহ তালাহু বলেন আমি ওই পুরুষটিকে মেয়েটির দিকে ঝুঁকে পড়তে দেখেছি সে মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করছিল